সেখানে কোন নফসের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না বিন্দুমাত্র নেক আমল যে করবে ওই দাড়িপাল্লায় উঠে যাবে বিন্দুমাত্র জুলুম যে করবে ওই দাড়িপাল্লায় উঠে যাবে এবং একজন মানুষের হিসাব নিকাশের জন্যে ওই দাড়িপাল্লার ওই ওজনটাই যথেষ্ট হয়ে যাবে নতুন করে কিছু সিদ্ধান্ত দেওয়ার জরুরত পড়বে না যারা নেক আমলের পাল্লা ভারী জান্নাতে যাবে বদ আমলের পাল্লা ভারী নামে যাবে এই আয়াত আর এই বক্তব্য কি প্রমাণ করে প্রমাণ করে হচ্ছে যে আমাদের আমলের ওজন হবে এই এক আকিদা রাখা যে আমলের ওজন হবে দ্বিতীয় বিষয় যেটা প্রকাশ পায় এবং ওই বিষয়টাই আলোচনার মাকসাদে এই আয়াত পড়া সেটা হচ্ছে আমল গণনা হবে না আমল গণনা হবে না আমলের ওজন করা হবে মানে কি মানে হচ্ছে আমার আমল কতটা এটা আল্লাহ দেখবেন না আমার আমল কতটা ওজনওয়ালা দামি ওইটা আল্লাহ দেখবেন সুরা মুলকের মধ্যে আল্লাহ তাহলে এটা আরো স্পষ্ট করেছেন দ্বিতীয় আয়াতে রব বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ হায়াত আর মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেন আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার আমল কত সুন্দর আল্লাহ এটা বলেন নাই আমি দেখতে চাই আইকুম আকসার ও আমালা কার আমল কত বেশি এটা আল্লাহ বলেন নাই বুঝা গেল মানুষের মর্যাদা আল্লাহর কাছে আমলের সংখ্যার কারণে বাড়ে না আমলের কোয়ালিটির কারণে বাড়ে এর একটা জ্বলন্ত নমুনা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহুর প্রসঙ্গই বলি হাজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু জীবনে যতটা হজ করেছেন যতটা উমরা করেছেন জীবনী পড়ে যা বুঝেছি আমি ব্যক্তি আমার ধারে কাছেও না আমার চেয়ে কম করেছেন আবু বকর আল্লাহ তালু রোজার কথা যদি চিন্তা করি তো দশ বারো বছর পাইছেন রোজাকে ফরজ দশ বছর ধরেন তিরিশটা করে রোজা রাখলে রাখছেন তিনশো রোজা আমি তো ফরজ রোজা রাখতেছি প্রায় ৩০ বছর থেকে তো ৩০ বছরে ৩০টা করে রোজা রাখলে আমি রোজা রাখছি নয়শো আবু বক্কর রদি আল্লাহ তালানু রোজা রাখছেন তিনশো আমার অর্ধেক হতো না নামাজের হিসাব করলে সেম কোরআনে করিমের তিলাওয়াত হিসাব করলেও সেম হবে কারণ কি কারণ আবু বকর রদিয়াল্লাহ তালাহু নবুয়ের তেইশ বছর পুরা পাইছেন ইসলামের শুরুতেই যেহেতু মুসলমান হয়েছেন তো নবুয়তের গোটা তেইশ বছর তিনি পেয়েছেন তো গোটা কোরআনকে তিনি একসাথে তো পানি নেই আস্তে আস্তে পেয়েছেন যতটুকু পেয়েছেন অতটুকুই পড়েছেন এই বেশি পড়ার তো সুযোগই নেই আমি তো তিন বছর বয়স থেকে গোটা কোরআন একসাথে পাইছি পাঁচ বছর থেকে পড়া শুরু করছি তো ৩৫ আটত্রিশ বছর পুরা কোরআন একসাথে আমি পড়তেছি পড়া হচ্ছে আমি হাফেজ কোরআন শুদ্ধ করার জন্য আমাকে কি মেহনত করতে হয়েছে শুদ্ধ করার জন্য হজরত আবু বকরের তো কোরআন শুদ্ধের জন্য মেহনত লাগে নাই মেধা আবু বকর দিয়াল্লাহ তালানু প্রচণ্ড মেধাবী আরব হিসাবে এমনি তারা মেধাবী আরবরা খুব মেধাবী আবু বকর রদি আল্লাহ তালানহু তা আমার মতো তারাবি পড়ান নাই আমি তো প্রায় আট দশ বছর একা তারাবি পড়াইছি এ জায়গায় যারা পুরান মানুষ জানেন তো একা তারাবি পড়াইতাম একসময় আমি তো বুড়ো হয়ে গেছি এবার মোয়াজিন সাহেব ভাগ বসাইছে এখন নতুন ইমাম সাহেব আসছে উনিও ভাগ বসাইছে এখনও প্রস্তুত আছি যদি বলে একা পড়াইতে তাও রাজি আছি একাই পড়াবো এটা এই নেয়ামত এই হাতছাড়া করা যাবে না তো আমার যে তেলাওয়াত করা লাগছে আমার আবার তেলাওয়াতের আলাদা একটা হিস্টোরি আছে আলাদা হিস্ট্রি এটা অন্যদের সচরাচর নাই সেটা কি জানেন এই আমাদের এক বিল্ডিং পরেই একটা মার্কেট আছে আলপনা প্লাজা ওখানে একটা মাদ্রাসা ছিল তিনতলায় মাদ্রাসা ছিল নিচের দুই তলা বিল্ডিং ভাড়া অফিস টফিস ছিল দোকানপাট ছিল তখন তার এত মার্কেট টার্কেট ছিল না আশির দশকের কথা তিরাশি চুরাশি ওই সময় হবে তো পঁচাশি পর্যন্ত আমি সতেরো পাড়া হেফজ পড়ছি সতেরোপাড়া পারা হ্যাফজো পড়া হয়ে গেছে তো এই রমাজানে এই শেষ মুহূর্তের ইতিহাস আব্বা এতে কাফে আব্বা বড় বড় এতে কাফ করতেন সারা মাস এতে কাফ করতেন আব্বা তো আমার স্পষ্ট মনে আছে বৃষ্টির দিন আব্বা ওই কোনায় বসে বসে তিলাবত করতেছেন তখন ওই পাশের বিল্ডিং হয় নাই ওই টয়লেট ওগুলো হয় নাই এই উজুখানা হয় নাই এখানে একটা টিনের ঘর ছিল এটা আব্বার রুম ছিল আর পুরা জায়গা খালি অজুখানা ছিল মসজিদের গেটের দুই পাশে যে মার্কেট যে দোকান ওগুলো ছিল অজুখানা তো আব্বার খতম শেষ করা লাগবে এখন তাড়াতাড়ি তো পড়তে পারেন না তো আমারে বলতেছেন তুমি পড়ো আমি ধরি তাও খতমটা শেষ হোক ঠিক আছে তো আব্বা কোরআন শরীফ ধরছেন আমি পড়তেছি পড়তেছি পড়ার স্টাইল হইল ওই চোখ কিন্তু কোরআনে আমার তো ইয়াদ নাই তো আব্বা হঠাৎ খেয়াল করলেন যে আমি যে চোরামি করতেছি আব্বা আসতে কোরআন শরীফটা এরকম করলেন আমার তো সালাম শেষ থেমে গেছে খুব রাগী মানুষ ছিলেন যারা কাছ থেকে দেখছেন তো ছাতা একটা ঝুলানো বৃষ্টির দিন কোনো কথা নাই কোরআন সেটা বন্ধ করে ছাতাটা নিয়ে আজ আমার মায়ের রোজার মাস ইফতারের আগ মুহূর্তে তাড়াতাড়ি খতম শেষ করা লাগবে তখন আমাদের এখনকার যিনি সভাপতি মসজিদের তার নানা ছিলেন ওই পাশে এতে কাফে তালুকদার সাহেব আমাদেরকে খুব মায়া করে বড় করছেন ওনারা উনি যখন দেখছেন আমার উপর চলছে ছাতার বাড়ি দৌড়ে ওখান থেকে এসে আব্বাকে জড়াইয়া ধরছেন এই করেন কি আপনি এর দিয়ে রাখছেন আপনি এই মাদ্রাসায় আবার তার থেকে আপনি এরকম আশা করছেন খুব বক্সে আব্বাকে মনে আছে আপনি এখানে এরে ফেলায় রাখছেন কেন তো আব্বার তখন টনক নষ্ট যে আসলে তো এখানে ফেলায় রাখছি তখন কিন্তু আমি সতেরো পারা হেফজো করছি তো সিদ্ধান্ত হয়েছে রোজার পরে তৎকালীন সময়ে ঢাকার সবচেয়ে ভালো হেফসখানা আরজাবাদ মাদ্রাসা মিরপুরে গাবতলির কাছে ওখানে ভর্তি করাব তো ওখানে আব্বার এক ছোটোবেলার সঙ্গী ওখানের হেফসখানার দায়িত্ব আমাদের হাজির সাহেব হজুর নামে পরিচিত হাফেজ তাজুল ইসলাম সাহেব বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাফেজ ওস্তাদ ওখানে নিয়ে গেলেন তো হুজুর আমাকে বললেন একটু তেলাওয়াত সুরা ওয়াকেয়া পড়ো তো ওয়াকেয়া টান মারছি গলা খুব সুন্দর ছিল ছোটবেলায় গলা খুব সুন্দর ছিল আমার এখন তো ফাটাবাস ওই সময় তো টনটনে গলা খুব সুন্দর ছিল তো যখন ওয়াকেয়া পড়া শুরু করছি ও হাজি সাহেব হুজুর হাসতেছিলেন হেসে হেসে বলতেছিলেন আহারে কি সুন্দর গলা আর কি তেলাওয়াত করলো হয় মানে ভুল যে কি করতেছি আমিও তো জানতেছি না আমি তো জানি ওইটাই মক্কার তেলাওয়াত আমার কাছে তো এরকমই তাহাদিসা হুজুর আব্বার কাছে খুব আফসোস করলেন কি করলেন আপনি ভোলাটারে শেষ করে দিলেন এতদিন পর আনসার নিয়ে আসছেন আগে নিয়ে আসছেন তা বল ভাই যা হয়েছে এখন এটা কি করবেন করেন আপনি তো হুজুর সিদ্ধান্ত নিলেন যে আমার ওই সতেরো মারা যা হেফজ করছি সব বাদ আমাকে নতুন করে আবার ওই নাজারা পড়তে হবে দেখে দেখে পড়া ঠিক করতে হবে আমি সেই লোক সতেরো পারা হ্যাফজে পড়ে আবার নাজারা পড়ছি নাজারা তো বুঝেন আপনারা দেখে দেখে কোরআন শরীফ আগে শুদ্ধ করতে হয় তারপরে হ্যাফজ নিতে হয় ওই দেখে দেখে শুদ্ধ করে তারপর নতুন করে একদম শুরু থেকে আবার হ্যাফজ শুরু করছি কথাটা বলার মাকসাদ কি যে অন্যরা তেলাওয়াত যতটা করে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমার তেলাওয়াত তার চেয়ে একটু বেশি হয়েছে এই কারণে আবার তারাবির তেলাওয়াত একা তারাবি পড়াইছি লম্বা টাইম কত তেলাওয়াত করা লাগছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর সময়ও তো জামাতের তারাবি হয় নাই বিশ্রাকাতের প্রশ্নই নাই আর নবীর জীবদ্দশায় ইমামতির সুযোগই নাই তা আবু বকর তো তারাবি পড়ার নাই তা আমার চেয়ে রমাজানের হিসাব করলেও তা আবু বকর অনেক পিছাইয়া যাবেন মানে কি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর তারাবির হিস মানে তিলাবাতের হিস্টোরি আমার চেয়েও কম আমার চেয়ে কম বলার মাকসাদ কি কথাগুলোর বুঝেন বোঝার চেষ্টা করেন আবু বকরের আমল অনেক দিক থেকে আমার চেয়ে কম কিন্তু মর্যাদার দিক থেকে কোথায় আবু বকর কোথায় আমি কোথায় আবু বকর কোথায় আমি আরে আবু বকরের তুলনা অন্য কোনো সাহাবির সাথেই তো হয় না আমাদের সাথে থাক দূরের কথা অমর রদিয়াল্লাহ তাল আনুর মতো মানুষ দোস্ত একটা প্রস্তাব কি বলে জীবনের সব আমল যা করছি দিতে চাই আপনারে ওমরের আমল কি কম হ্যাঁ ওমরের আমলও তো অনেক বেশি আপনাকে জীবনের সব আমলগুলো দিয়ে দিতে চাই দোস্ত দিতে তো চান নিতে চান কি ওটা বলেন ক্লিয়ার করে ওই একটা আমল চাই কি হিজরতের সময় নবীর সাথে যে গুহায় কাটানো মুহূর্তগুলা ওগুলা আমারে দিয়ে দিবেন আমি আমার জিন্দিগির সব আমল আপনাকে দিয়ে দিব কি বুঝা গেল ওই এক মুহূর্ত অবকর নবীর সাথে যে অবস্থান করছেন গুহায় ওমরের ধারণা ওমরের সারা জিন্দিগির চেয়ে ওই মুহূর্তটায় দামি আবু বকরের এত মর্যাদা যে আমার চেয়ে ওমরা কম করছেন আমার চেয়ে নামাজ কম পড়ছেন আমার চেয়ে রোজা কম রাখছেন তিলাবত কম করছেন মর্যাদা এত বেশি কেন আল্লাহ তালা ওই কথাটাই বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ দেখতে চান কার আমল কত সুন্দর আইয়ুকুম আহসানু আমালা আইকুম আকসারু আমলা বলেন নাই কার আমল কত বেশি আমি দেখতে চাই কার আমল কত সুন্দর আমল যত ভারী হবে ওজনে তত বাড়বে তাই না সংখ্যা না সংখ্যায় তো অনেক কিছু অনেক বেশি হ্যাঁ দশটা আলু কিনলে ওই দুই কেজির একটা লোহা দিলে দশটা আলু তো উপরে উঠা যাবে তাই না অত দশটা দশটায়ও এক পাথরের সমান হয় নাই সংখ্যা কোনো বিষয় না আর আল্লাহ তালা গণবেন না যে আমি সংখ্যা বাড়াবো বছরে বছরে হজ করলাম একটাও কবুল হয় নাই কোনো লাভ নাই লক্ষ লক্ষ দান করলাম কবুল হয় নাই কোনো লাভ নাই কারণ আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্যই নাই তো আমল ওজনওয়ালা বানাইতে হবে দোস্ত মোহতারাম আমল আমল ওজনওয়ালা বানাইতে হবে বাকি বিষয় হচ্ছে জানার যে আমল ওজনওয়ালা হয় কিভাবে এটা হচ্ছে মূল কথা আজকের ছোট্ট কথা বলে ছেড়ে দিব মেহমানরা আসছেন আমল বজন বলা হয় আমাদের বড়দের কথা আমল বজন বলা হয় আমলকে যখন দুইটা গুণ দিয়া সাজানো হয় কয় গুণ আমলকে যখন দুইটা গুণ দিয়া সাজানো হয় তখন আমল বজন বলা হয় এক নম্বর গুণ হচ্ছে নিয়ত হবে সহি আমলের মধ্যে নিয়ত সহি হবে পাক্কা নিয়তে গোলমাল ওই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই বুঝে আসছে কথা এটা একদম ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তার সংকলনের মধ্যে বুখারি শরীফের মধ্যে ওই জন্য সর্বপ্রথম ওই হাদিসটাই আনছেন যে বুখারি পরে পরে আগে নিয়ত ঠিক করো ইন্নামাল আমাল আমল কবুল হওয়ার জন্যে ওয়াজনওয়ালা হওয়ার জন্যে এটা হচ্ছে আমলের প্রথম গুণ প্রথম জরুরি সিফাত যে আমলটা হবে পাক্কা আল্লাহকে রাজি করানোর জন্য গত কালকে সুরা বাইনায় পড়েছি ওমা উমিরু ইহুদ্দিন হুকুম করা হয়েছে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমরা যেন দিনকে খালেস করে আবাদত করব কেবল আল্লাহর জন্য বিন্দুমাত্র কাউকে খুশি করার জন্য যদি কোনো আবাদত করা হয় ওই আবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই জন্যে ওই একটা কথা আমি খুব বলি যে খাজার নামে জবেহ করলে তোরা সিরিক শিরিক হবে এটা খাওয়া যাবে না তো আমাদেরকে অনেকে বলে যে হুজুর আমরা খাজার নামে জবে করি না আল্লাহ নামই জবে করি অনেক খাজার ভক্ত তো আছে এখানে আমারও ভক্ত কারে যে সার্বে কারে রাখবে এরা মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায় তো এখানে আসলে আমার মরিদ ওরসে গেলে খাজার মরিদ পরে যা বুঝলাম আর কি যাক চলতে থাকুক এক সময় সাইট হবে ইনশাল্লাহ হক জিন্দা হবে ইনশাল্লাহ তো তারা বলে আমার কাছে হুজুর খাজার নামে জবে করি না আমি খামাখা একটা কথা বলে আমাদের উপর অপবাদ দেন আমরা আল্লাহ আকবর বলে আল্লাহ নামে জবে করি আমি শোনো মিয়া কোন আমল যদি কাউকে খুশি করার জন্য হয় আল্লাহর নাম নিলেও এটা তুমি তার নামই জবে করছো বলে খাজাকে খুশি করার জন্যও করি না আল্লাহকে খুশি করার জন্যই করি ও তাহলে তো আরও সমস্যা আল্লাহ খালি ফরিদপুর থাকে আল্লাহ ঢাকা নাই ঢাকা জবে করলে আল্লাহ খুশি হবে না হ্যাঁ কথা বুঝেন নাই কোন আমল আল্লাহকে খুশি করার ছাড়া অন্য কাউকে খুশি করার নিয়ত করলেও নামবাদ অন্য কাউকে খুশি করার জন্যেও যদি কোনো এক আমল করি ওইটাও বরবাদ কোন দাম না এটার এই জন্যে সমস্ত আমলের মধ্যে যেন এই খেয়ালটা থাকে এখলাস আল্লাহ নবী এই জন্যে বলেন আখলিস দিন এক দিন খারেজ করো দিন খারেজ করো একফি কাল আমলুল কলিল আমল কম করো নাজাতের জন্য যথেষ্ট হবে কারণ তোমার আমল কম সংখ্যায় ওজনে কম না যেহেতু খালেস এটা ওজন বেশি এই জন্য বুখারির শেষ হাদিস ইমাম বুখারি বুঝাই আনছেন কালিমাতান দুইটা কালিমা এমন আছে হাবিবাতান রহমান আল্লাহর কাছে খুব প্রিয় খফিফাতান আলাল লিসান উচ্চারণ করা সহজ কিন্তু মিজান কালিমা দুইটা ছোট্ট উচ্চারণ করা সহজ সাকিলাতানে ফিল মিজান তবে মিজানের মধ্যে পাল্লায় সেটা অনেক ভারী হয়ে যাবে শুরুতে আনছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নিয়ত শুদ্ধ করার হাদিস শেষে আনছেন আমল ভারী করার হাদিস মিল কি মিল ওইটাই যে ওই ভারী কখন হয় ওই যে শুরুতে বইলে আসছে নিয়ত পাক্কা করো তাহলে আমল ভারী হয়ে যাবে কথা বুঝতেছেন তো আমল ভারী করার জন্য এক নম্বর শর্ত কি বলেন নিয়ত পাক্কা করা ইনশাল্লাহ সব আমল করব কাকে খুশি করার জন্যে বেদাহাতিদের নিয়ত কিন্তু পাক্কা রবিউলাউলে জশ্নে জুলুসের মিছিল করে না বেদাহাতিরা হালুয়া মিষ্টির ব্যবস্থা করে না নবীর নামে নবীর শাহানে মিলাদ পড়ে না লাভ দিয়া লাভ দিয়া দাঁড়ায় না কত কি কাহিনী বইলে বইলে মিলাদ পড়ে না ইয়ানবি সালাম আলাইকে টান মারে না নিয়ত কিন্তু পাক্কা আশেখ রসুল খালি আশেকের রসুল না বিশ্ব আশেখ রসুল কি এগুলা লোকাল আশেক না এরা কি আসে বিশ্ব আশেক সোহান আল্লাহ নিয়ত কিন্তু পাক্কা কিন্তু আমি আর আপনি তাদেরকে ভণ্ড কেন বলতেছি বলে আমল পাক্কা হওয়ার জন্য খালি নিয়ত পাক্কা হইলে হয় না দুই নম্বর শর্ত হচ্ছে তরিকাও পাক্কা হইতে হয় আমল ওজনওয়ালা হওয়ার জন্যে তরিকাও সহি হইতে হবে বেদাতি তরিকায় হাজার পাক্কা নিয়ত করে আমল করো আল্লাহর কাছে আর কোনো দাম নাই বরং মাইনাস বরং কি মাইনাস ধরেন একটা উদাহরণ দিয়ে হাজার মুফতি শফি রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন এটা বলে শেষ করে দিব এক লেখছেন এক এর ডান পাশে একটা জিরো বসাইছেন কত হইল একের সাথে কয় গুণ বাড়ছে এক দশ গুণ বাড়ছে আরেকটা জিরো বসান কত হয়েছে দশের কয় গুণ বাড়ছে আরো দশ গুণ আরেকটা জিরো বসান কয় গুণ বাড়লো আরো দশ গুণ মানে কি একের ডান পাশে সিস্টেম মতো জিরো বসাচ্ছেন তো একের মূল্য দশ গুণ করে বাড়তেছে তাই না আল্লাহ তালা ঠিক ওই কথাটাই বলছেন নিয়ম মতো আমল করবা আমি প্রত্যেক আমলকে দশ গুণ করে বাড়াই দিব নিয়ম মতো করো ওই এক জায়গাটা জায়গায় আছে ওই জিরোটাকে ডান পাশ থেকে না বাম পাশে বসাইছেন এক কত হয়েছে একই রয়ে গেছে দশ গুণ বাড়ে নাই বাদ দিলাম একটা কাম হয় নাই আরো একটা জিরো বসান কত মান বাড়ছে ও তো আরও লাগবে জিরো ঠিক আছে তার একটা জিরো আইনা বসার কত আরে এক রয়েছে না বাড়ছে জিরো কিন্তু আগের গুলাই এক কিন্তু আগের চাই কিন্তু মান বাড়তেছে না কেন আমলের ওই একের ওজন বাড়তেছে না কেন দশ গুণ করে বাড়তেছে না কেন যে আপনি জিরো ঠিকই বসাচ্ছেন একও আগেরটাই নকটা ওই জিরো আগেরটাই কিন্তু সিস্টেম মতো বসাচ্ছেন না বলে আপনার আমল বাড়তেছে কিন্তু ওজন বাড়তেছে না সংখ্যা বাড়তেছে জিরো বাড়তেছে না কিন্তু একের ওজন কিন্তু ওই যে সবে বরাতের হালুয়া নিয়ে যখন কথা বলছিলাম তখন মাওনা নুর ইসলাম সাহেব আমি তার জন্য রহমতের দোয়া করতে পারতেছি না কারণ তিনি প্রকাশ্য শিরিক করেছেন সে ইমান নিয়ে কবরে গেছে কিনা আমার জানা নাই এই জন্য দোয়া করতে পারতেছি না চ্যানেল আইয়ে প্রোগ্রাম করতেন কাফেলা ওই আল্লাহর বান্দার জবাব দিছে কই মৌলবীরা হালিয়া রুটির বিরুদ্ধে বলে বলেন তো আপনারা গরিবরা হালুয়া খাওয়া কি গুণা তো সবাই বলে না গুণা না এটা সবের কাজ তাহলে এই মৌলবীরা এই কথা কেন বলে আমরা বলি এটা সবের মতো দেখতে ওই জিরুটা যেমন ডান পাশের জিরুর মতোই একটা যেমন আগের একের মতোই কিন্তু সিস্টেম মতো না হওয়াতে ওইটা আবাদত হয় নাই ওইটার সংখ্যা বাড়ে নাই আপনি হাজারও খাওয়াইতে পারেন তরিকা যদি সহি না হয় দাঁতি তরিকা হয় সুন্দর মতো না হয় তো আমল তো বাড়বে কিন্তু সংখ্যা আমলের ওজন বাড়বে না সংখ্যা বাড়বে সংখ্যার কোনো মূল্য আল্লাহর কাছে নাই তো এই জন্য মোহতারাম হাজরিন আমাদের মোতাকিব ভাইরা আল্লাহ তালা তৌফিক দিচ্ছেন এই ছোট্ট সময় আমরা বসছি এই একটা মেসেজ নিয়ে যাই যাওয়ার সময় যে আমল করব কিন্তু আমি দেখব আমার আমল যেন পারফেক্ট হয় নিয়ত পাক্কা তরিকা পাক্কা দুই জিনিস বলে নিয়ত পাক্কা তরিকা পাক্কা আমল ওজনওয়ালা হয়ে যাবে আর ওইটাই হাসরের মাঠে কাজে আসবে কারণ হাসরের মাঠে আল্লাহ আমলকে গণবেন না কি করবেন ওজন করবেন আমাদের প্রত্যেকটা আমল যেন ওজন বলা হয় ওইভাবে যেন আল্লাহ তালা করার তৌফিক দান করেন আমিন বা আখরুদ্দাহ আলহামদুলিল্লাহ